আমরা চেতনা আমরা প্রেরণা সত্যনের ঘোষণা লক্ষ্য আমাদের শহীদি মরণ বিজয় মুদের ঘোষণা দীপ্ত পদভার সামনে চলি বিপ্লব চিরকামনা হেরার জ্যোতি মোরারি দয়ে ধারণ করি আল কুরানার সুন্না আমরা চেতনা আমরা প্রেরণা সত্যনের ঘোষণা লক্ষ্য আমাদের শহীদি মরণ লক্ষ্য আমাদের শহীদি মরণ বিজয় মোদের ঘোষণা